প্রিয় শ্রোতা শুনতে শুনতে শেষ হয়ে গেল শিহরণের তরুণ শিল্পীদের কণ্ঠে একগুচ্ছ জাগরণী সঙ্গীতের অডিও অ্যালবাম আর্তনাদ আর্তনাদ অ্যালবামটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের জানাতে পারেন আমাদেরকে জানাতে লগ ইন করুন W W W dot Facebook dot com slash S H I H O R O N S P অথবা ভিজিট করুন W W W dot S H I H O R O N BD dot com এই ঠিকানায় অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন নাইমুল হক শাহনেওয়াজ আবু তালহা জুবাইর রহমান কাউসার আহমদ নুরুল ইসলাম ও রিয়াজুল ইসলাম গানের কথা ও সুর করেছেন শফিক রহমান নাইমুল হক শাহনেওয়াজ ইব্রাহিম খলিল ও আবু তালহা অ্যালবামটির দিক নির্দেশনায় ছিল জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব সঙ্গীত পরিচালনায় নাইমুল হক সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাহনেওয়াজ কৃতজ্ঞতায় ইমামুল হাসান মাওলানা রুহুল আমিন ও মুফতি মনিরুল ইসলাম অ্যালবামটি প্রযোজনা করেছে শিহরুন সাংস্কৃতিক পরিষদ পরিবেশনায় স্টার মিডিয়া যাত্রাবাড়ি ঢাকা আর উপস্থাপনায় ছিলাম আমি সালেহ আহমান আপনাদের আগামী দিনগুলো হোক সুন্দর ও কল্যাণময় আজ এ পর্যন্তই কথা হবে আগামী অ্যালবামে আল্লাহ হাফেজ এই কাফেলার নাম শিহরণ শিহরণ শিহরণ অপ্রতিরোধ এই কাফেলার নাম শিহরণ শিহরণ শিহরণ